ইবনু আব্বাস রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বদরের দিন একটি গম্বুজওয়ালা তাঁবুতে অবস্থানকালে দোয়া করছিলেন হে আল্লাহ আমি আপনার প্রতিজ্ঞা ও ওয়াদার দোহাই দিয়ে বলছি আপনি যদি চান তাহলে আজকের পর আর আপনার এবাদত করা হবে না এ সময় আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন তার হাত ধরে বললেন হে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আপনি বারবার নত হয়ে আপনার প্রতিপালকের কাছে দোয়া করেছেন সে সময় নাবি সাল্লাহ সাল্লাম বর্ম আচ্ছাদিত ছিলেন অতপর তিনি এই আয়াত পাঠ করতে করতে বেরিয়ে এলেন অর্থাৎ শীঘ্রই দুশ্মনরা পরাস্ত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে তদুপরি কিয়ামত শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হবে অধিক কঠিন ও অধিক তিক্ত সুরা আল কামর আয়াত নম্বর পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওয়াহিব রহমতুল্লা আলহী বলেন খালিদ রহমতুল্লা আলহী বলেছেন বদরের দিন